যে অভাব মুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে তখন সাক্ষী রাখিও হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে ইহা অল্পই হোক অথবা বেশি হোক এক নির্ধারিত অংশ وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا সম্পত্তি বন্টনকালে আত্মীয় ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া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 যাহা ওসিয়াত করিবে তাহা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর যদি পিতামাতা ও সন্তানহীন কোন পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে তাহার এক বৈপত্রীয় ভাই অথবা ভগ্নী তবে প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ তাহারা ইহার অধিক হইলে সকলের সম অংশীদার হইবে এক তৃতীয়াংশে ইহা যাহা ওসিয়াত করা হয় তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর যদি কাহার জন্য ক্ষতিকর না হয় ইহা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ সহনশীল تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم এইসব আল্লাহর নির্ধারিত সীমা কেউ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها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 তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তবে তাহা হইতে নিবৃত্ত থাকিবে নিশ্চয় আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্য তওবা করে ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما তওবা তাহাদের জন্য নহে যাহারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে আমি এখন তওবা করিতেছি এবং তাহাদের জন্য নহে যাহাদের মৃত্যু হয় কাফির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 وإثما مبينا তোমরা যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থ দিয়া থাকো তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা উহা গ্রহণ করিবে وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি লইয়াছে ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না পূর্বে যাহা হইয়াছে নিশ্চয় ইয়া অশ্লীল অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات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 المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে আল্লাহ তোমাদের ইমান সম্বন্ধে পরিজ্ঞাত তোমরা একে অপরের সমান সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতি ক্রমে এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গত ভাবে দিবে তাহারা হইবে সচ্চরিত্রা ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারীও নয় বিবাহিত হইবার পর যদি তাহারা ব্যভিচার করে তবে তাহাদের শাস্তি স্বাধীনা নারীর অর্ধেক তোমাদের মধ্যে যাহারা ব্যভিচারকে ভয় করে ইহা তাহাদের জন্য ধৈর্য ধারণ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 নিষ্পত্তি চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم তোমরা আল্লাহর ইবাদত করিবে এবং কোনো কিছুকে তাহার শরিক করিবে না এবং পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করিবে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহা গোপন করে আর আমি আখিরাতে কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا এবং যাহারা মানুষকে দেখাইবার জন্য তাহাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না আল্লাহ তাহাদেরকে ভালোবাসেন না আর শয়তান কাহারও সঙ্গী হইলে সে সঙ্গী কত মন্দ وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদেরকে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত আল্লাহ তাহাদেরকে ভালোভাবে জানেন إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আল্লাহ কোন পরিমাণও জুলুম করেন না আর কোন পুণ্যকর্ম হইলে আল্লাহ উহাকে দ্বিগুণ করেন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 أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا হে মুমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে অথবা তোমরা নারীর সম্ভোগ করো এবং পানি না পাও তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করিবে এবং মাসে করিবে মুখমণ্ডল ও হাত নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হইয়াছিল তাহারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরাও পথভ্রষ্ট হও ইহাই তাহারা চাহে والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যে আল্লাহই যথেষ্ট من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ইয়াহুদীদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলি স্থানচ্যুত করিয়া বিকৃত করে এবং বলে শ্রবণ করিলাম ও অমান্য করিলাম এবং শোনো না শোনার মতো আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করিয়া এবং দিনের প্রতি তাচ্ছিল্য করিয়া বলে রাই না কিন্তু তাহারা যদি বলিত শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং শ্রবণ করো ও আমাদের প্রতি লক্ষ্য করো তবে উহা তাহাদের জন্য ভালো ও সঙ্গত হইত কিন্তু তাহাদের কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন তাহাদের অল্প সংখ্যকেই বিশ্বাস করে يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا ওহে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমাদের নিকট যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমরা ইমান আনো আমি মুখমণ্ডল সমূহ বিকৃত করিয়া অতঃপর সেইগুলিকে পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পূর্বে অথবা আসহাবু সাপকে যেরূপ লানত করিয়াছিলাম সেরূপ তাহাদেরকে লানত করিবার পূর্বে আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء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 ও তাগুতে বিশ্বাস করে তাহারা কাফিরদের সম্বন্ধে বলে ইহাদের এই পথ মোমিনদের অপেক্ষা প্রকৃষ্টতর أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا ইহারাই তাহারা যাহাদেরকে আল্লাহ লানত করিয়াছিল এবং আল্লাহ যাহাকে লানত করেন তুমি কখনো তাহার কোনো সাহায্যকারী পাইবে না أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا তবে কি রাজ শক্তিতে তাহাদের কোনো অংশ আছে সেক্ষেত্রেও তো তাহারা কাহাকেও এক কপরদকও দিবে না أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যাহা দিয়াছেন সেজন্য কি তাহারা তাহাদেরকে ঈর্ষা করে আমি ইব্রাহিমের বংশধরকে তো কিতাব ও হিকমত প্রদান করিয়াছিলাম এবং তাহাদেরকে বিশাল রাজ্য দান করিয়াছিলাম فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا অতঃপর তাহাদের কতক উহাতে বিশ্বাস করিয়াছিল এবং কতক উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছিল দগ্ধ করার জন্য জাহান্নামি যথেষ্ট إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে অগ্নিতে দগ্ধ করিবই যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব যাহাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا যাহারা ইমান আনে ও ভালো কাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে সেখানে তাহাদের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 যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসুলের নিকট ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا তুমি কি তাহাদেরকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হইতে চায় যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায় وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا তাহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রাসুলের দিকে আসো তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا তাহাদের কৃতকর্মের জন্য যখন তাহাদের কোনো মুসিবত হইবে তখন তাহাদের কি অবস্থা হইবে অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া তোমার নিকট আসিয়া বলিবে আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছু চাই নাই ইয়ারাই তাহারা যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তাহা জানেন সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো তাহাদেরকে সদ উপদেশ দাও এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما রাসুল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 হইবে এবং তাহারা কত উত্তম সঙ্গী ذلك الفضل من الله وكفى بالله عليما ইহা আল্লাহর অনুগ্রহ সর্বজ্ঞ হিসাবে আল্লাহ যথেষ্ট يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا হে মুমিনগণ সতর্কতা অবলম্বন করো অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করিবেই তোমাদের কোন মুসিবত হইলে সে বলিবে তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহার মধ্যে কোনো সম্পর্ক নাই এমন ভাবেই বলিবে হায় যদি তাহাদের সঙ্গে থাকিতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করিতাম فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما সুতরাং যাহারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করুক এবং কেহ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক আমি তাহাকে মহাপুরস্কার দান করিবই وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য যাহারা বলে হে আমাদের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 নাগাল পাইবেই এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করিল যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তাহারা বলে ইহা আল্লাহর নিকট হইতে আর যদি তাহাদের কোনো অকল্যাণ হয় তবে তাহারা বলে ইহা তোমার নিকট হইতে বল সবকিছুই আল্লাহর নিকট হইতে এই সম্প্রদায়ের হইল কি যে ইহারা একেবারেই কোনো কথা বোঝে না ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে এবং তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করিয়াছি সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا কেহ রাসুলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর তত্ত্বাবধায়ক প্রেরণ করি নাই ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا তাহারা বলে আনুগত্য করি অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায় তখন রাত্রে তাহাদের একদল যাহা বলে তাহার বিপরীত পরামর্শ করে তাহারা যাহা রাত্রে পরামর্শ করে আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো কর্মবিধায়ক হিসাবে আল্লাহ যথেষ্ট أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا তবে কি তাহারা কুরআন সম্বন্ধে অনুধাবন করে না ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে আসিত তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত وإذا جاءهم أمر من الأمن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 মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিবে না যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তাহাদেরকে যেখানে পাইবে গ্রেফতার করিবে এবং হত্যা করিবে এবং তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করিবে না إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا কিন্তু তাহাদেরকে নয় যাহারা এমন এক সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ অথবা যাহারা তোমাদের নিকট এমন অবস্থায় আগমন করে যখন তাহাদের মন তোমাদের সঙ্গে অথবা তাহাদের সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিতে সংকুচিত হয় আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন এবং তাহারা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 গ্রেফতার করিবে ও হত্যা করিবে এবং তোমাদেরকে ইহাদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়াছি وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما কোন মুমিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয় তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র এবং কেহ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করিলে এক মুমিন দাস মুক্ত করা এবং তাহার পরিজন বর্গকে রক্তপণ অর্পণ করা বিধেয় যদি না তাহারা ক্ষমা করে যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয় তবে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 ধন প্রাণ দ্বারা জিহাদ করে তাহারা সমান নয় যাহারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাহাদেরকে যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর মর্যাদা দিয়াছেন আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়াছেন যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর যাহারা জিহাদ করে তাহাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়াছেন درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما ইহা তাহার নিকট হইতে মর্যাদা ক্ষমা ও দয়া আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا যাহারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফ্রিস্তাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে তাহারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম তাহারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত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 হইয়া বাহির হইলে এবং তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহর উপর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا তোমরা যখন দেশ বিদেশে সফর করিবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় কাফিরা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করিবে তবে সালাদ সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয়ই কাফিরা তোমাদের প্রকাশ্য শত্রু وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا আর তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাদ কায়েম করিবে তখন তাহাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের পেছনে অবস্থান করে আর অপর একদল যারা সালাতে শরিক হয় নাই তাহারা তোমার সঙ্গে যেন সালাতে শরিক হয় এবং তাহারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও যাহাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোনো দোষ নাই কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করিবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا যখন তোমরা সালাদ সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করিবে যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাদ কায়েম করিবে নির্ধারিত সময় সালাদ কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না যদি তোমরা যন্ত্রণা পাও তবে তাহারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং আল্লাহর নিকট তোমরা যাহা আশা করো উহারা তাহা আশা করে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আমি তো তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ তোমাকে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 করে তাহা সর্বোত্তভাবে আল্লাহর জ্ঞানায়ত্ত ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا দেখো তোমরা ইহ জীবনে তাহাদের পক্ষে বিতর্ক করিতেছ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাহাদের পক্ষে বিতর্ক করিবে অথবা কে তাহাদের উকিল হইবে ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما কেহ কোনো মন্দ কাজ করিয়া অথবা নিজের প্রতি জুলুম করিয়া পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাইবে ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما কেহ পাপ কাজ করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا ثم يرم به بريئا فقد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 তাহারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে আল্লাহ তাহাকে লানত করেন এবং সে বলে আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করিয়া লইব ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا আমি তাহাদেরকে পথভ্রষ্ট করিবই তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করিবই আমি তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব আর তাহারা পশুর কর্ণচ্ছেদ করিবেই এবং তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব আর তাহারা আল্লাহর সৃষ্টি বিকৃত করিবেই আল্লাহর পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয় يعدهم সে তাহাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে আর শয়তান তাহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তাহা ছলনা মাত্র ইয়াদের এই আশ্রয়স্থল জাহান্নাম উহা হইতে তাহারা নিষ্কৃতির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 ولا يظلمون نقيرا পুরুষ অথবা নারীর মধ্যে কেহ সৎকাজ করিলে ও মুমিন হইলে তাহারা জান্নাতে দাখিল হইবে এবং তাহাদের প্রতি অনু পরিমাণও জুলুম করা হইবে না ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا তাহার অপেক্ষা দিনে কে উত্তম যে সৎকর্মপরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই এবং সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن اللاتي لا تؤتونهن ما كتب لهن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 কাটাইয়া যাও তবে তোমরা যাহা করো আল্লাহ তো তাহার সম্যক খবর রাখেন يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا হে মুমিনগণ তোমরা আল্লাহে তাহার রাসুলে তিনি যে কিতাব তাহার রাসুলের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনো এবং কেহ আল্লাহ তাহার ফ্রিস্তাগণ তাহার কিতাব সমূহ তাহার রাসুলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا নিশ্চয়ই যাহারা ইমান আনে ও পরে কুফরি করে এবং আবার ইমান আনে আবার কুফরি করে অতঃপর তাহাদের কুফরির প্রবৃত্তি বৃদ্ধি পায় আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোন পথ দেখাইবেন না মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا মুমিনগণের পরিবর্তে যাহারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহারা কি উহাদের নিকট ইজ্জত চায় সমস্ত ইজ্জত তো আল্লাহরই وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে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 পথ রাখিবেন না ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা ওয়া হুয়া খাদিউহুম وإذا قاموا إلى الصلاة قاموا كسى لا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا দোটানায় দোদুল্যমান না ইহাদের দিকে না উহাদের দিকে এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না হে মুমিনগণ তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا মুনাফিকরা তো জাহান নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما কিন্তু যাহারা তবা করে নিজেদেরকে সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দিনে একনিষ্ঠ থাকে তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ইমান আনো তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না তবে যাহার উপর জুলুম করা হইয়াছে সে ব্যতীত আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিলে তবে আল্লাহ দোষ মোচনকারী শক্তিমান إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا যাহারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসুলদেরকেও এবং আল্লাহ ও তাহার রাসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি আর তাহারা মধ্যবর্তী কোন পথ অবলম্বন করিতে চায় ইয়ারাই প্রকৃত কাফির এবং কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما যারা আল্লাহ ও তাহার রাসুলগণে ইমান আনে এবং তাহাদের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 في السبت وأخذنا منهم ميثاقا غليظا তাহাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম এবং তাহাদেরকে বলিয়াছিলাম নত শিরের দ্বার দিয়া প্রবেশ কর তাহাদেরকে আরও বলিয়াছিলাম শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিও না এবং তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্য নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাহাদের এই উক্তির জন্য বরং তাহাদের কুফরির কারণে আল্লাহ উহা মোহর করিয়াছেন সুতরাং তাহাদের অল্প সংখ্যক লোকেই বিশ্বাস করে وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের কুফরির জন্য এবং মারিয়ামের বিরুদ্ধে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 মধ্যে প্রত্যেকে নিজ মৃত্যুর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم ভালো ভালো যাহা ইয়াহুদীদের জন্য বৈধ ছিল আমি তাহা উহাদের জন্য অবৈধ করিয়াছি তাহাদের সীমা লঙ্ঘনের জন্য এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার জন্য এবং তাহাদের সুদ গ্রহণের জন্য যদিও উহা তাহাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছিল এবং অন্যায়ভাবে লোকের ধন সম্পদ গ্রাস করার জন্য তাহাদের মধ্যে যাহারা কাফির তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি প্রস্তুত রাখিয়াছি لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু তাহাদের মধ্যে যাহারা জ্ঞানে সুগভীর তাহারা ও মুমিনগণ তোমার প্রতি যাহা অবতীর্ণ করা হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহা তো ইমান আনে এবং যাহারা সালাত কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ পরকালে ইমান রাখে আমি উহাদেরকে মহাপুরস্কার দিব إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا আমি তো তোমার নিকট ওহি প্রেরণ করিয়াছি যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের নিকট ওহি প্রেরণ করিয়াছিলাম ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব ও তাহার বংশধরগণ ইসা আয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের নিকটও ওহি প্রেরণ করিয়াছিলাম এবং দাউদকে জাবুর দিয়াছিলাম অনেক রাসুল প্রেরণ করিয়াছি যাদের কথা পূর্বে আমি তোমাকে বলিয়াছি এবং অনেক রাসুল যাদের কথা তোমাকে বলি নাই এবং মুসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যলাপ করিয়াছিলেন সুসংবাদদাতা ও সাবধানকারী রাসুল প্রেরণ করিয়াছি যাতে রাসুল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا পরন্তু আল্লাহ সাক্ষ্য দেন তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার মাধ্যমে তিনি তাহা অবতীর্ণ করিয়াছেন নিজ জ্ঞানে এবং ফিরিস্তাগণও সাক্ষী দেয় আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا যাহারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা দেয় তাহারা তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়াছে إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا যাহারা কুফরি করিয়াছে ও সীমা লঙ্ঘন করিয়াছে আল্লাহ তাহাদেরকে কখনো ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا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 এবং অহংকার করিলে তিনি অবশ্যই তাহাদের সকলকে তাহার নিকট একত্র করিবেন فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا যাহারা ইমান আনে ও সৎ কাজ করে তিনি তাহাদেরকে পূর্ণ পুরস্কার দান করিবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও অহংকার করে তাহাদেরকে তিনি মর্মন্তুত শাস্তি দান করিবেন এবং আল্লাহ ব্যতীত তাহাদের জন্য তাহারা কোনো অভিভাবক ও সহায় পাইবে না يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا হে মানব মণ্ডলী তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি যারা আল্লাহর প্রতি ইমান আনে ও তাহাকে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 থাকিলে তাহাদের জন্য তাহার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর যদি ভাই বোন উভয় থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান তোমরা পথভ্রষ্ট হইবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাইতেছেন এবং আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত